আয়সা রদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন তুমি অমুকের অবস্থা দেখে কি অবাক হও না তিনি এসে আমার হুজরার পাশে বসে আমাকে শুনিয়ে হাদিস বর্ণনা করেন আমি তখন সলাতে ছিলাম আমার সলাৎ শেষ হবার আগেই তিনি উঠে চলে যান আমি যদি তাকে পেতাম তবে আমি অবশ্যই তাকে সতর্ক করে দিতাম যে রসিলুল্লাহ সাল্লাহ সাল্লাম তোমাদের মতো দ্রুততার সাথে কথা বলতেন না